কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা আকাশে ভাসল আজ আলোর ভেলা গাছে গাছে চিক চিক আলো হাসে ফিক ফিক নদীর বহতা আরো সুন্দর বেশ এই তো আমার দেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি কলম তুলির একটা নেতে আঁকি দেশের ছবি আঁকি দেশের ছবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি এমন দেশটি কোথায় আছে নাচে এমন দেশটি কোথায় আছে কোথায় এমন দোয়েল নাচে মঠ বিছানো সবুজ দেশে কোথায় ওঠে রবি কোথায় ওঠে রবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি কলম তুলির একটা নেতে আঁকি দেশের ছবি আঁকি দেশের ছবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি জলের নদী পাই যে হেথা পাই সোনা ধান যথা তথা জলের নদী পাই যে হেথায় পাই যথা তথা স্বজন সরস মাটির বুকে চাই যা আছে সবই চাই যা আছে সবই বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি কলম তুলির একটা নিতে আঁকি দেশের ছবি আঁকি দেশের ছবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি বাংলাদেশে জন্ম আমার তাই তো আমি কবি